মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি স্বপ্ন আমার কোন সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ রাত্রি দিনে সেই স্বপ্নের ছবি যে আঁকি রাত্রি দিনে সেই স্বপ্নের ছবি যে আঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মন মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মনে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মনে দেয় ফাঁকি জীবন দেব জীবনের মালিক যিনি তাকেই যে ডাকি এই জীবনের মালিক যিনি তাকেই যে ডাকি মনের ঘরে কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে